আর পৃথিবীতে কোনো নবী আসার প্রয়োজন নাই এই উন্মতের জন্য কেন জানেন একটা সময় ছিল যখন ইব্রাহিম আলাই সালাতাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেন তার ভাতি লুত আলাই সালাতাম আর এক জায়গায় দাওয়াতি কাজ করতেন একই পৃথিবীতে একই সময়ে দুইজন নবী বসবাস করতেন ততধিক নবী বসবাস করতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই উন্মতের দাওয়াতি কাজের জন্য আর নবীর প্রয়োজন নাই কেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল দিনারান ওয়ালা দিরহামান বাল আল ইলম আলেমগণ উত্তরাধিকারী রেখে গেছেন টাকা পয়সার উত্তরাধিকারী নয় ধন দৌলতের ওয়ারিস নয় ধন দৌলতের উত্তরাধিকারী নয় আলেমদেরকে তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী করে গেছেন কিয়ামত পর্যন্ত আলেমগণ এই দিনকে টিকিয়ে রাখবে এই জন্য হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক একশো বছরের মাথায় একজন মুজাদ্দেদের আবির্ভাব হবে সেই মুজাদ্দেদ প্রতি একশো বছরের মাথায় একজন মুজাদ্দেদ এসে ইসলামকে পুনরুজ্জীবিত করবে ইসলামের দাওয়াতে পুনরায় যান এবং প্রাণ ফুঁকে দিবে তাই আজ চোদ্দশো বছর পরেও ইসলাম টিকে আছে আলে মোলামার দাওয়াতের বরকতে আলে মোলামা এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার দাওয়াতি কাজের মাধ্যমে এই জন্য কেয়ামত পর্যন্ত এই উন্মতে এই ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নেই এবার শেষ কথা এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী এই কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের আরো একটি জরুরি কথা বাংলাদেশ সরকারের উপর দাবি জানিয়ে বলতে চাই যে দেশে কাদিয়ানিরা কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক কোনো আপত্তি নাই এদেশে হিন্দুরা বসবাস করে খ্রিস্টানেরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে কাদিয়ানিরাও কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক কোনো আপত্তি নাই কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে বসবাস করার অধিকার তাদের নাই প্রচল্লিশের অধিক রাষ্ট্রে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে অচিরে আমরা দাবি জানাই বাংলাদেশেও যেন এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় তারা কাফের হয়ে দেশে বসবাস করুক কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে এদেশে বসবাস করবে তা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান কুশ্চিন কালো বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি কাদিয়ানিদের বিষয়ে এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাচ্ছি আমার বক্তব্যের বিষয় ইমান বা আকিদার পরিচয় ইমান বা আকিদার কেন প্রয়োজন তাওহিদের বিশ্বাসের কেন প্রয়োজন আমি একটা উদাহরণ দেই একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই কুমিল্লার বক্তব্যে তো একটা উদাহরণ দিয়েছিলাম আজকে আর একটা উদাহরণ নেন মানুষের এই শরীর টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই একমাত্র আল্লাহ একমাত্র মুখাপেক্ষী সত্তাকে আল্লাহ তাছাড়া প্রত্যেক মানুষ আল্লাহ ব্যতীত প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী যেমন আমি মানুষ তিন বেলা চার বেলা পাঁচ বেলা খাবারের মুখাপেক্ষী যদি খাবার গ্রহণ না করি আমার এই শরীর অচল হয়ে যাবে আমার এই শরীরের খাদ্য যেমন খাবার আমার এই শরীরকে টিকিয়ে রাখার জন্য মজবুত রাখার জন্য যেমন আমাকে খাদ্য গ্রহণ করতে হয় তেমনি আমার শরীরের আর অংশ আছে সেই অংশটার নাম হচ্ছে রোহ আত্মা কাল ওই আত্মারও কিছু খাবার লাগে ওই আত্মাকেও বাঁচিয়ে রাখার জন্য খাবার লাগে গুনাহে জর্জরিত হৃদয় গুনাহে জর্জরিত আত্মা কান্না করতে থাকে ক্রন্দন করতে থাকে হতাশায় ভুগতে থাকে দুঃখে কষ্টে ভুগতে থাকে পাপের চাপে হৃদয় কালো হয়ে যায় বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে কিন্তু মানুষ ফিরে যায় না মানুষ ফিরিয়ে নিয়ে যেতে চায় না কিন্তু আত্মা ফিরে যেতে চায় আত্মা ওই কলুষিত আত্মা ওই ক্ষুধার্থ আত্মা ওই কষ্টে দুঃখে হতাশায় জর্জরিত পর্যুদস্ত আত্মা আত্মা যে কখনো আত্মহত্যা করতে চায় কখনো রাতে ঘুম হয় না অশান্তির কারণে ওই আত্মার ফিরে যাওয়ার জায়গা ওই আত্মার একমাত্র খাদ্য হচ্ছে ইমান এবং তাওহীদ ওই আত্মাকে ইমান এবং তাওহিদের খাবার দিন আল্লাহর পরিচয় দিন আল্লাহর জিকির দিন আত্মা প্রশান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়ে যায় হতাশায় ভুক্ত আত্মা উত্তেজিত আত্মা বিপদগ্রস্ত আত্মা আল্লাহ সুহান তালার স্মরণে প্রশান্ত হয়ে যায় এই আয়াত দিয়ে আমি আর কথা বলতে চাই দেখবেন কিছুদিন পরে মনে হয় মাহফিল আছে একজন পীরের যে পীরের মাহফিলে বাসে মানুষ উঠাউঠি করে করে না লাফালাফি করে এর মধ্যে গড়াগড়ি করে স্টেজে এসে করে না আল্লাহর জিকিরে তারা নাকি পাগল হয়ে যায় মিথ্যুক তাহা মিথ্যুক কেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয় যদি আত্মা প্রশান্তি হবে তাহলে বাসে উঠে লাফালাফি করছে কেন স্টেজে উঠে লাফালাফি করছে কেন এই জন্য যে সে জিকির করে না সে মিথ্যা জিকির করে আল্লাহর জিকির করে না যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মা প্রশান্ত হবে আল্লাহ নিজে বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহ ইন্দুল কুলুব আল্লাহর জিকির আত্মা প্রশান্ত হয় সম্মানিত উপস্থিতি এই জন্য তাওহিদ এবং ইমানের প্রয়োজন রয়েছে কেন তাওহিদ এবং ইমান হচ্ছে আত্মার খাদ্য আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা এই জন্য আমরা আল্লাহ সুবাহ তালার পরিচয় জানব আল্লাহ সুবাহ তাআলার গুণাবলী জানব যাতে আমাদের আত্মা প্রশান্ত হয় আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে আমি এই বক্তব্যের ইমানের পরিচয়ের বক্তব্যে চার ভাগে বিভক্ত করতাম যে আল্লাহ সুবহানাহ ইমান চার ভাগে বিভক্ত আল ইমান বি উজুদিল্লাহ আল ইমান বি রুবুবিয়াতিল্লাহ আল ইমান বি উলুহিয়াতিল্লাহ আল ইমান বি আসমা ইল্লাহ সিফাতিহি আল্লাহ সুবাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস এটা আমরা মোটামুটি সকলেই করি এবার আল্লাহ সুবাহ তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা দুই আর তিন আল্লাহ সুবাহ তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আর একটা প্রকার এটা কেমন কথা হয়তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি একটু বুঝাই রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা তার বিয়াত করা আল্লাহ সুবাহ আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর দেওয়া আসমানের ছায়ায় থেকে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন এক মাস পর গাছটা মরে যাবে সূর্যের আলো না থাকলে আমিও আপনিও মরে যেতাম সূর্যের আলো দিয়ে অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয় আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে যদি আল্লাহ না চান ওই ওখান থেকে খাবার আসতেছে অতএব সার্বিকভাবে আল্লাহ সুবাহানাও আপনাকে লালন পালন করতেছেন এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা যে আল্লাহ আমার লালন পালনকারী আর ইলাহ আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা যার দিকে মানুষ ফিরে যায় ইলাহ শব্দের আরবি শাব্দিক অর্থ যার দিকে মানুষ ফিরে যায় বিপদে পড়লে সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায় মানুষ যার নিকটে সবকিছু সমর্পণ করতে চায় সে হচ্ছে ইলাহ আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহকে রব হিসেবে আব্দুল মুক্তালেবও বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতো না যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সকলের যুগের অধিকাংশ কম আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না আছে না এখনো আছে বাংলাদেশে আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না আল্লাহকে তো লালন পালন কর্তা মানে কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয় দান করার দরকার হয় সাদকা করার দরকার হয় তখন মাজারে গিয়ে দান সাদকা করে না রাস্তায় চলতে গিয়ে করে না সিজদা শাহজালালের কবরে গিয়ে করে না অবশ্যই করে তারা আল্লাহকে ইলা হিসেবে মানে না যখন অসুস্থ হয় তখন তাবিজ কবজের কাছে যায় না যায় যে তাবিজ কবজের কাছে যায় সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না সে আল্লাহর নিকটে বিপদে আপদে পড়ে ফিরে যাচ্ছে না সে আল্লাহর ইবাদত করতেছে না সে আল্লাহর নিকটে চাইতেছে না অথচ আল্লাহই হচ্ছেন একমাত্র হকদার তার ইবাদত পাওয়ার এই জন্য রাসুল আল্লাহ সুবাহ নিজে বলেছেন তার পবিত্র কোরআনে সূরা লোকমানে ইয়া বিল্লাহ হে বৎস তুমি শির করিও না জেনে রাখো শির হচ্ছে মহা অত্যাচার মহা অন্যায় একটা মানুষ আর একটা মানুষের জমি জায়গা দখল করে নিতে পারে সেটা অন্যায় দুইটা থাপ্পড় মেরে দিতে পারে সেটা অত্যাচার কিন্তু আল্লাহর সাথে একটা মানুষ কিভাবে অত্যাচার করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে স্ত্রীর জন্য যে ছেলে মেয়ের জন্য উপার্জন করেছেন সেই স্ত্রী সেই ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে অন্য কারো কথা শুনে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা অত্যাচার নয় অবশ্যই অত্যাচার তাহলে আপনি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করতেছেন না আল্লাহর কথা শুনতেছেন না এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে অসম্ভব শুধু তাই নয় আপনি একটা নিকৃষ্ট নগণ্য সৃষ্টিজীব শুক্র কীট থেকে তৈরি হয়েছেন এমন সৃষ্টিজীব হওয়ার পরও আপনি মহাপরাক্রমশালী সত্তার উপর অত্যাচার করতেছেন এই জন্য শির্ক হচ্ছে লাজুল মোন আদিম মহা অত্যাচার আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না এই জন্য রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন ইয়াবানি আদম আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নকল করে ইয়াবানি আদম লাবাতে খাতায়া হে আদম সন্তান কঠিন কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও আর সেই পাপের মধ্যে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ লাওয়াতাইতু বিকরাবিল আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটা হচ্ছে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার উপা বেঁচে থাকার ফজিলত